চল বন্ধু হারিয়ে যাই দূর জানার গায় যেথা আছে ছোট নদী চড়ব মোরা সবুজ পালের নাই চলো বন্ধু হারিয়ে যায় দূর জানার গায় যেথা আছে ছোট নদী চড়ব মোরা সবুজ পালের নাই চলো বন্ধু হারিয়ে যায় ভর দুপুরে নাটাই সুতো হাতে করি উড়াবো মোরা রঙিন সুতোর ঘুরি ভর দুপুরে নাটাই সুতো হাতে করি উড়াবো মোরা রঙিন সুতোর ঘুরি ভর দুপুরে নাটাই সুতো হাতে করি উড়াবো মোরা রঙিন সুতোর ঘুরি ইচ্ছে হলে ছুটবো পিছন ইচ্ছে হলে ছুটবো পিছন চাঁদের বুড়ি ডাকবে মোদেরা চলো বন্ধু হারিয়ে যায় দূরা জানার গায় যেথা আছে ছোট নদী চোরবো মোরা সবুজ পালের না চলো বন্ধু হারিয়ে যায় রং বেরঙে প্রজাপতি মুঠো করি স্বপ্ন লোকে দেব যে আজ পারি রং বেরঙে প্রজাপতি মুঠো করি স্বপ্ন লোকে দেব যে আজ পারি রং বেরঙে প্রজা মুঠো করি স্বপ্ন লোকে দেব যে আস পারি সোনালি সকাল আনবো মোরা সোনালি সকাল আনবো মোরা শুভ্র শিশি পড়বে মোদের পা চলো বন্ধু হারিয়ে যায় দূর জানার গায় যেথা আছে ছোট নদী চড়ব মোরা সবুজ পালের নাই চলো বন্ধু হারিয়ে যায় দূর জানার গায় যেথা আছে ছোট নদী চড়ব মোরা সবুজ পালের নাই চড়ব মোরা সবুজ পালের না চড়ব মোরা সবুজ পালের না